আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাটি মানুষ একটি শেষ নিঃশ্বাস জীবন নাটকের এটি শেষ অঙ্ক এটি শেষ পর্ব সেটা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এর আগের খোতবায় সম্ভবত আমল এবং আজাল নিয়ে কথা বলেছিলাম মানুষের আশা এবং মানুষের আয়ুর সীমানা ঠিকানা নিয়ে তার সাথে আজকে একটু আরেকটু প্রত্যক্ষভাবে আপনাদের সামনে একটি বিষয় যোগ করে দেব মাটি দিয়েই মানুষকে বানানো হয়েছে মিনহা খালাকনাকুম আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে সৃষ্টি করেছে এই মাটি দিয়েই ওয়াফিহানু নুঈদুকুম এর ভিতরে আমরা তোমাদেরকে ফেরত নিব ওয়া মিনহা তার আপন ওখরা সেখান থেকে আমি তোমাদেরকে শেষবারের মতো এখান থেকে আবার তুলব বের করে নিয়ে আসব মানুষ যদি তার জীবনের প্রতিনিয়ত এই তিনটা জিনিস খেয়াল রাখে কোথা থেকে তার সৃষ্টি কোথায় সে ফিরে যাচ্ছে সেখান থেকে আবার সে কোথায় যাবে এই তিনটা জিনিস যদি মানুষ মনে রাখে মানুষ অন্যায় করতে পারে না মানুষ পাপাচার করতে পারে না মানুষ দুর্নীতি করতে পারে না মানুষ অহংকার করতে পারে না মানুষ গর্ব করতে পারে না কেননা মানুষ নিজেকে নিজে ফেলে যায় মানুষ তুমি মাটি তুমি ঢুকবে মাটিতে তোমাকে তোলা হবে আবার সেই মাটি থেকেই এই মাটিটাকে বুঝতে হবে মাটি কি মাটি আল্লাহ ওয়াহদাহু লা এখানেও সৃষ্টি করেছেন এই মাটি থেকে আবার মানুষকে সৃষ্টি করেছেন মাটি আবার সবকিছু ধারণ করে তার ভিতরে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ফুৎকার দেওয়ার যে ফেরেস্তা ইসরাফিল ইসরাফিল নাম নিয়ে হাদিস এসেছে তার ফুৎকারের সাথে সাথে মাটি তার বোঝাগুলো বের করে দিবে যত বোঝা রয়েছে মানুষ তো কোনো এক ফুৎকারে সব মারা যাবে সব মাটির নিচে ঢুকে পড়বে শুধু মানুষ কেন জীব জন্তু গাছপালা সকল কিছু মাটির নিচে ঢুকে পড়বে আর এক ফুৎকারে রাজা তিল আর এই মাটি তার ভিতরে যত বোঝা ঢুকিয়ে রেখেছে যত কিছু গোপন করে রেখেছে যত কিছু লুকিয়ে রেখেছে সব বের করে দেবে সব তো মাটির নিচেই লুকায় যেভাবেই হোক সবকিছু লুকানোর জায়গা হলে এই মাটি কিন্তু আমরা মাটিকে তিন ভাবে ব্যবহার করি সাধারণত কেউ কেউ মাটির পূজা করি কেউ কেউ হয়তো এই মাটিকে ভুলে থাকি অবজ্ঞা করি কেউ কেউ মাটি প্রসঙ্গে জ্ঞান রাখি কেউ কেউ মাটির পূজা করি মাটিকেই সিজদা করি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা এটাকে আল্লাহর জন্য মাটিতে সিজদা করা নয় এটা মাটিকেই সিজদা করছে তার ভাষায় জাতীয় সঙ্গীতে অনেকেই কথা বলেন যে পর্যন্ত আমাদের গান গাওয়া হয় ওইটুকুর মধ্যে সেরেক নাই পরবর্তী লাইনগুলোতে রয়ে গেছে ওইটুকু গাওয়া হয় না কাজে এই নিয়ে আমরা বেশি কথা না বলি কিন্তু শেষে মাটির মধ্যে মাটিতে মাথা লাগানোর কথা রয়েছে সময়তে উপস্থিতি আর কি আমাদের চিন্তা বৃদ্ধের মাথা মানসিকতা আজকাল ছেলেরা মুসলিম ছেলেরা যারা খেলাধুলা করে ওরাও ভালো ইসলাম গ্রহণ করছে অনেকেই দাড়ি রাখছে অনেকেই হজ করছে অনেকে ওমরা করছে অনেকেই সালাত আদায় করছে সেঞ্চুরি টেঞ্চুরি ভালো কিছু করলে খেলার মাঠে সেজদা করছে যদিও খেলার জায়েজ না যদি আমি ফতোয়া দিচ্ছি না ওই সেজদাটা জায়েজ কিনা সেটা আমি ফতোয়া দিচ্ছি না আমি বলছি তাদের মানসিকতার চেঞ্জ হচ্ছে মুসলিম মেন্টালিটি আমরা মুসলিম আমাদের আল্লাহর পথে থাকতে হবে আগের যুগের ওইটা নাই কিন্তু পত্রিকালাটা ওটাও সহ্য করে উঠতে পারে না বলে সেঞ্চুরি করার পর উবু হয়ে মাটিতে মাথা থেকে আনুষ্ঠানিকতা পালন করেছে মানসিকতা কোন জঘন্য মানুষে তো ওরা মুসলিম সাংবাদিক ওরা বোঝে না ওরা বোঝে না যেভাবেই হোক সুপ্রিয়ার জন্য আল্লাহর কাছে মাথা টাকায় আর ওরা বলে উবু হয়ে মাটিতে মাথা লাগে আনুষ্ঠানিকতা পালন করেছে পত্রিকায় তার মানে ওইটুকু সিজদার কথাটা উচ্চারণ করতে চায় না ওটাতে মানুষকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যেতে চায় ওরা ওরা আমাদের চিন্তাবিদ ওরা আমাদের সাংবাদিক ওরা আমাদের শিক্ষিত তথাগত সুশীল সমাজ একদল মাটিকে সেজদা করে আরেক দল মাটি না আনুষ্ঠানিকতা করে আরেক দল শুধুমাত্র কবর দেয় কত আনুষ্ঠানিকতা কবরের কবর না শুধু বেদাত আর বেদাত করে মাটি নিয়ে ভালো করে খেয়াল করবেন এক দলের শুধু আনুষ্ঠানিকতা আরেক দলের বেদাতে লিপ্ততা বেদাত সেটা জাতীয় পর্যায়ের বেদাত বেদাত সেটা হুজুরি পর্যায়ের বেদাত বেদাত সেটা পারিবারিক পর্যায়ের বেদাত বেদাত সেটা আনুষ্ঠানিকতার বেদাত মারা গেল আপনি কোরআন সুন্নায় যেভাবে আছে সেভাবে তাকে কবরস্থ করবেন আপনি কেন এত আনুষ্ঠানিকতা করছেন কেন তাকে এটা ওটাতে ঢেকে দিচ্ছেন কেন আপনি ওখানে ফায়ারিং করছেন কেন আপনি ওখানে সেলুট দিচ্ছেন কেন আপনি ওখানে পা তুলে করছেন আপনি জানেন তার কি হচ্ছে আপনি কি বুঝেন তার কি হচ্ছে আল্লাহ নবীজি বলেছেন ইন্নাল মাইয়্যিতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি যদি তার লোকজন তার জন্য অতিরিক্ত কান্নাকাটি করে অতিরিক্ত প্রশংসা যদি করে অতিরিক্ত গীত গাথা যদি শুরু করে এই জন্য এই মৃত্যু ব্যক্তির শাস্তি হয় আজাব হয় হাদিসে সহিহ আপনি জানেন না আর যদি কেউ মৃত্যুর আগে একটু আশা করে যে আমার জন্য যেন এগুলা করা হয় মৃত্যুর পরে তার শাস্তি আরো বেশি আপনি জানেন না যে যখন এইভাবে প্রশংসার ছটা দিয়ে দুনিয়া একাকার করা হয় সাধারণ খবর যেটা সেটা যাবেই দোয়া যেটা ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন সহ দোয়া তো পাঠ করতেই হবে পুরুষের জন্য শোক স্বাভাবিক শোক এই কালো পতাকা উড়ায় দেশকে অচল করে দেওয়ার শখ নয় শোক নয় শোক আপনি তিন দিন পর্যন্ত করতেই পারেন নারীরা স্বামীর জন্য চল্লিশ দিন সে শোকের বিধান দেওয়া আছে পোশাক পরিচ্ছদের কি হবে তার গয়না কাঠের কি হবে সে বিয়ে বুঝতে পারবে না কতদিন শোকের ধারা বিবরণ দেওয়া আছে আপনি কালো বেশ ধারণ করছেন আপনি দেশ অচল করে দিচ্ছেন আপনারা এটা সেটা করছেন আপনারা কি মৃত্যুর পরে কি হয় সেটাকে আদৌ বোঝেন আদৌ কি চিন্তা করেছেন একটা করে প্রশংসা করেন ফেরেশতা মুখের মধ্যে গুতা মারে মৃত্যুর যে তুমি এই ছিলে নাকি আরেকটা করে অতিরিয়মজন করেন আরেকটা করে গুতা মারে ফেরেশতা তুমি এরকম ছিলে পৃথিবীর প্রশংসকেরা আপনি না ওকে ঠেকাতে পারছেন না সে নিজেকে নিজে আত্মরক্ষা করতে পারছে ওখানে মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন একেই সে মহা বিপদগ্রস্ত কাল গারিকল মুস্তাদিস যেন সাঁতার না জানা মানুষ সাগরের মধ্যে পড়ে যেমন সে ডাকতে থাকে আমাকে বাঁচাও বাঁচাও উদ্ধার করো বলে চিৎকার পাচ্ছে আর আপনারা দুনিয়ার আনুষ্ঠানিকতা আর বেদাতি কর্মকাণ্ড নিয়ে তার শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে বোঝেন কিছু এই মাটি কি চিনে বোঝার চেষ্টা করুন সৌদি আরবকে আল্লাহ রহম করুক বাদশাহ মারা গেলেও যে কবরস্থান সাধারণ ফকির মারা গেলে ওই একই কবরস্থান ফকির মারা গেলে যে কাপড় বাদশাহ মারা গেলে সেই একই কাপড় কোনো ধরনের আনুষ্ঠানিকতা নেই বিয়ে বাজানো নেই ফায়ারিং নেই কেন তাদের আখেরাতে বিশ্বাস করে যতই আমরা রাজতন্ত্র বলে গালিগালাজ করি না কেন যত কথাই বলি না কেন সে ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে কিন্তু শরীয়তের একান্ত যতটুকু বিধান সেখানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নতের উপর কায়েম রয়ে গেছে আপনারা উড়িয়ে দেন যে ওহাবি বিধান পালন করে আরেকটা প্রতারণা আরেকটা মিথ্যাচার কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করলে সে ওহাবি এই জন্য আরবি কবি বলেছেন لو كان اتباع احمد توهبا فليشهد الثقلان عني মরক্কোর এক কবি যদি আল্লাহর বিধান মানা এবং রাসূলের আনুগত্য করা কোরআন এবং সুন্নাহ মানলেই যদি ওহাবি হয় তাহলে জেনে রাখো জিন ও ইনসান সাক্ষী থাকো আমি ঘোষণা দিচ্ছি আমি নিজে ওহাবি কি বলছেন এগুলো নিজের চিন্তা করুন এই ঘটনা ঘটছে মৃত্যু যখন শুরু হয় তখনই ফেরেশতারা এসে যায় ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম আত্মা বের করে দাও রুহ বের করে দাও এখন আমানত ছিল তোমার মধ্যে চিরজীবন কি করেছো ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম মুখের মধ্যে এবং পিঠের মধ্যে পাছার মধ্যে ঘুষি দিতে থাকে ফেরেশতারা সম্মানিত উপস্থিতি মাটি তিরমিজিতে হাদিস এসেছে তিরমিজিতে হাদিস এসেছে জামে তিরমিজি আল্লাহ নবী বলেছেন যে কোন এমন এক দিন নেই যেদিন মাটি কথা বলে না যেদিন মাটি ডাকে না মাটি ডাকে আহ্বান জানায় বলে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুধ শোনো হে মানুষরা যারা পৃথিবীর বুকে হেঁটে বেড়াচ্ছ আমি একাকিত্বের জায়গা আমি নির্জনের জায়গা আমি প্রবাসের জায়গা গরবা আমরা গরিব বলতে বুঝি ফকির মানুষ আরবিতে গরিব বলতে বোঝানো হয় যারা প্রবাসী যার কোনো আত্মীয় স্বজন যেখানে থাকে না সেটা হলো বাইতুল গরবা আনা বাইতুত তোরাব আমি মাটির ঘর এটা বিল্ডিং নয় এটা রাজপ্রসাদ নয় এটা কোনো ভবন নয় এটা যে মাটি এটা মাটির ঘর আমি পৃথিবীর যত বড়ই তুমি হও তুমি যত বড় প্রভাবশালী হও যত বড় ক্ষমতাসীন হও যত ধন দৌলত সম্পদ তোমার থাক না কেন তুমি মাটি তোমার ঘর এখন মাটির ঘর মনে রাখতে হবে আল্লাহ ধন সম্পদ দিলে অত ভোগ করতে নাই মাটিকে চিন্তা করে আমি মাটি আমার ঘর মাটি এটা চিন্তা করে আপনি ভোগ করেন জায়েজ আছে কিন্তু অতিরঞ্জন নয় স্বাভাবিক সীমাবদ্ধতার মধ্যে যা বাঁচবে শুধু ব্যয় করবেন দান করবেন আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুধ আমার ঘরের মধ্যে আজকে তুমি মূর্তি নিয়ে আসো আজকে ছবি নিয়ে আসবে আজকে কি নিয়ে এসেছো এখানে ঘরের মধ্যে যতই না করা হোক শেখ আব্দুর রাজাকরা যতই বক্তৃতা করুক ছবি মূর্তি আলমারি ভরতে রাখবেন না কই শুনছেন কই মানছেন কোথায় আজকের এই দীর্ঘদিনের এই ঘরের মধ্যে কি আপনার জন্য বাইত দুধ শুধু পোকা শুধু মাকড় শুধু সাপ শুধু বিচ্ছু কিলবিল কিলবিল করছে সেখানে আজকে আপনার মূর্তি নিয়ে ঢোকেন বলে যান ওসিয়ত করে যান এদেরকে ওই যে আলমারির মূর্তিগুলাতে কিছু আমার কবরের মধ্যে ঢুকিয়ে দিস আমি যত আদর্শ ফলো করি যত নীতি ফলো করি পৃথিবীর কত বিধি বিধান আমার মাথার মধ্যে কিলবিল কিলবিল করছে কিন্তু কবরে যাওয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ নবীর মিল্লতের উপর আজকে আমি খবরে যাচ্ছি কেন আজকে আপনার নেতারা কোথায় আপনা আজকে আপনার আদর্শগুলো কোথায় দেশ থেকে বিদেশ থেকে কত কিছু আপনারা আমদানি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন আজকে কেন মোহাম্মদের আদর্শে কবরে কেন আজকে লেনিনের আদর্শে যান আজকে মাওসিদ্দিনের আদর্শে যান আজকে ডারউইনের আদর্শে কবরে যান ওরাই তো আপনাদের আদর্শ কেউ কেউ তো দাম্ভিকতার সাথে ঘোষণা দেয় আমি কোনো ধর্মই মানি না আমি মুসলমান না আমি হিন্দু না মুসলিম সন্তান ভারতের দু একজন প্রেসিডেন্ট এরকম গেছে আমি মরার পরে আমাকে কেউ কেউ তো বলছে আমাকে পোড়া দিও অর্থাৎ জাতীয়তাবাদ এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলিমদেরকে মুসলিম নামটা তারা ভুলে যেতে চায় আমার ওদের আবার জানাজা করে মৌলবীরাই স্বঘোষিত বিধর্মীদের জানাজা আমার মৌলবীরাই করে ওরে মৌলবী ওরে মৌলবী সম্মানিত উপস্থিতি কবর ডাকে আসো আমার কাছে আসতে হবে কথা বলে যখন মোমেন ব্যক্তির মৃত্যু হয় কবর তাকে ডাকে মারহাবান ওয়া আহলান স্বাগতম স্বাগতম most welcome you are at your home আহলান আহলান মানে তুমি তোমার নিজের পরিবারে চলে এসেছো পৃথিবীর পরিবার রেখে এসেছো কবরের মধ্যে তুমি তোমার পরিবারের মধ্যে চলে এসেছো আহলান তুমি তোমার বাড়িতে রয়েছ মারহাবান স্বাগতম ওয়েলকাম আস শোনো কবর তারপরে তাকে বারবার বলছে ওখান থেকে যে শোনো আমার উপর দিয়ে তোমরা হেঁটেছ সৎ কাজ করেছ ন্যায় কাজ করে এসেছ ভালো কাজ করে এসেছ তহিদ এবং সুন্নতের উপর কায়েম ছিলে এবাদত করে এসেছ আজকে সতারা সনে আজকে দেখো আমি তোমার সাথে কি ব্যবহার করি মাটি বলছি আজকে আমার আচরণ তুমি দেখতে পাবে আমি তোমার সাথে কি আচরণ করি কি আচরণ আল্লাহ নেই বলে দিচ্ছেন কবর প্রশস্ত হয়ে যাবে মদ্দাল বাসার যত দূর পর্যন্ত চোখ যায় অত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে খোলা হয়ে যাবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বলা হবে প্রসুলাহু ফরাশাল জান্নাত জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের যত নেমত আছে তার দরজা খুলে দাও কবরের ভয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহান আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন পরের আয়াত মৃত্যুর সময় আবার ফেরেশতারা নাজিল হয়ে যায় এটা কোরআনের আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা সুসংবাদ দিতে থাকে ভয় করো না ভয় করো না ফেরেশতারা সুসংবাদ সান্ত্বনা দিতে থাকে ফেরেশতারাই আপনারা তো কানতে থাকেন ফেরেশতারা সান্ত্বনা দিয়ে থাকে ভয় নেই ভয় নেই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় করো না দুশ্চিন্তা করো না সান্ত্বনা দিয়ে থাকে যদি বান্দা ভালো হয় তার দুশ্চিন্তা তার নেই দুশ্চিন্তা তো আমাদের আমরা কান্নাকাটি করছি আরামে আছে সান্ত্বনা পাচ্ছে জানাজা প্রস্তুত হয়ে গেছে খালি বলছে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে কবরের দিকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও কেন সে জান্নাত দেখতে পাচ্ছে ওখান থেকে তো উপস্থিতি ফাসেক ফাজের কাফের বান্দা তাদেরকেও মাটি ডেকে ডেকে বলছে তাদেরকেও মাটি ডেকে ডেকে বলছে হে যারা কুফুরির মধ্যে আছো সেরেকের মধ্যে আছো আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান পালন করছো না শোনো আসো আমার কাছে আসো দেখবে হাসা তারা নেই আমার কাজ তুমি দেখতে পারবে আমি কি করি তা খুব শিখে এখনই বুঝতে পারবে যাওয়ার সাথে সাথে প্রশ্ন শুরু হয়ে যায় শাস্তি শুরু হয়ে যায় চাপ দেওয়া শুরু হয়ে যায় ভেঙ্গে চুড়ে হাড় গুড়া হয়ে একাকার হয়ে যায় জাহান নাম থেকে দরজা খুলে দেওয়া হয় শাস্তিগুলা সরাসরি জাহান নাম থেকে কবরের মধ্যে আসতে থাকে হাদিস এসেছে সত্তরটি সাপ তার জন্য নিয়োজিত করে দেওয়া হয় সত্তরটি সাপ বিষাক্ত সাপ নিয়োগ করা হয় তার একটি সাপে যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস কাটে শুধু তাহলে পৃথিবীর বুকে আর কোনো ফসল ফলবে না অঙ্কুর উদ্গ্রণ হবে না এই তো মাটি আপনি মাটি যাবেন মাটিতে মাটি দিয়ে গড়া দেহ মিশবে মাটিতে শুধু দুই চারে দিন ওঠা বসা শীতল পাটিতে সাধারণ কবির কবিতা এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাইয়ে চোখের জলে মাটিরে যে আমি বড় ভালোবাসি মাটিতে লাগাইয়ে বুক আয় আয় দাদু গলাগলি করি মাটিতেই যদি হয় সুখ মানুষ ওই সময় একটু গলাগলি করে একটু কান্নাকাটি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করেছেন মৃত্যুর সময় তার স্বল্প বয়স্ক শিশু পুত্র ইব্রাহিম মারা গেলেন একটু কান্না এর আগেও বলেছি আমরা কানতে চাই না আমরা বড় কঠোর আমরা বড় কঠিন আমরা কান্নাকাটি করে কিছু হারিয়ে গেলে আমরা কান্নাকাটি করি কিছু না পাওয়া গেলে আমরা কান্নাকাটি করি রাগে রোষে মেয়েরা সাধারণত কান্নাকাটি করে স্বামী স্ত্রী ঝগড়া হলে স্বামীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কোথায় বিয়ে দিল বাবায় কি কষ্ট করছি এই বলে ঝগড়া করে আর যত কান্না শুধু ঝগড়া করে কান্দে মহিলারা তার কিছু যদি আল্লাহর জন্য কান্নাকাটি করত কতই না ভালো হতো আল্লাহ নই বলেন আল্লাহ নই বলেন আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা মাসির চোখের পরিমাণ চোখের পানি ফেলে আর চোখের পানিটা যে জায়গায় লাগবে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওই চেহারার জন্য জাহান্নামকে হারাম করে দেন মাছির চোখের পরিমাণ মাছির চোখ আপনারা দেখেছেন জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে যখন আম পাকে কাঁঠাল পাকে আম কাঁঠালের চোষার মধ্যে দেখুন বড় বড় মাছি পরে ওই জায়গায় দেখে নেবেন টলটল টলটল করে মাছির চোখ একটু পানি আল্লাহর জন্য ফেলা প্রসঙ্গ হলেও ফেলবেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন ফালিয়াবহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তারা যেন বেশি বেশি কান্নাকাটি করে তারা যেন কম কম হাসে আল্লাহ নবী বলেন শোনো লাউ তা'লামুনা মা আ'লাম আমি যা জানি তা যদি তোমরা জানতে আমি যা দেখি তা যদি তোমরা দেখতে তাহলে তোমরা হাসতে না শুধু কান্নাকাটি করতে কিন্তু আমি যা দেখি আমি যা শুনি তা তো তোমরা সরাসরি ওভাবে দেখতে পারো না ওভাবে শুনতে পারো না কাজেই তো তোমরা তা করো না এমনকি তোমরা আল্লাহ গুলো দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীগুলাকে একেবারেই প্রত্যাখ্যান করতে বাচ্চা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র মারা গেল আল্লাহ নবী তার কাছে বসে বললেন কাল্প وتدمعون عين إنا بك يا إبراهيم لمحزونون অন্তর আমার বড় শোকগ্রস্ত আমার আত্মা আজকে বড় কষ্টের মধ্যে আছে চোখ দিয়ে আমার পানি পড়ছে অশ্রু জল গড়িয়ে পড়ছে অশ্রু গড়িয়ে পড়ছে ইন্না বিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন হে ইব্রাহিম হে আমার প্রিয় পুত্র তোমার বিরহে তোমার চলে যাওয়ায় আমি আজকে বড়ই শোকগ্রস্ত বড়ই কাতর সহ্য করতে হয় ধৈর্যও ধরতে হয় সাহাবাদের প্রতি যদি আল্লাহ নবীর যে কত মহাব্বত কত ভালোবাসা শুধু নিজের সন্তানের জন্য নয় ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন আল্লাহ নবী তার কাছে গেলেন এই মৃত লাশের কপালে চুমা দিয়ে আল্লাহ নবী এত কান্নাকাটি করতে থাকলেন যে আল্লাহ নবীর সেই চোখের পানি মোবারকে ওসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলার চেহারাই ভেসে গেল এত মায়া করতেন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে অনেকেই শাহাদত বরণ করলেন মোসআব বিন ওমায়ের যাকে আল্লাহ নবী মক্কা থেকে এই তরুণকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনাবাসীকে কোরআন শেখানোর জন্য আল্লাহর নবীর বাণী শেখানোর জন্য হাদিস শিখানোর জন্য শরীয়তের বিধিবিধান শিখানোর জন্য তাদেরকে ইমামত করার জন্য এই বাচ্চা শিশুটাকে পাঠিয়ে দিয়েছিলেন শিশু ছেলে সে হিজরত করে চলে গেছে কোথায় হাবাসায় মাক্কায় যখন ফিরে এসেছে মা তাকে বন্দি করে রেখেছে আর বেরোতে দেবে না খুব ধনী মানুষের ছেলে গায়ে আতর সুন্দর পোশাক পরিচ্ছদ সব রয়েছে আটকিয়ে দিলেন না এ তরুণ থাকতে চায় না ইসলাম গ্রহণ করেছে সেই মায়া বাড়ি থেকে বেরিয়ে গেল সব পোশাক পরিচ্ছদ মা খুলে রেখে দিল সামান্য চটের মতো কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে গেল মদিনাবাসী যখন কিছু এসে ইসলাম গ্রহণ করলো একাদশ কিংবা দ্বাদশ হিজড়িতে নবী সালে তারা বললেন আমাদের জন্য একজন শিক্ষক পাঠিয়ে দিলেন দেন আল্লাহ এই মুসাবিন ও মায়েরকে পাঠিয়ে দিলেন শিক্ষক হিসাবে তরুণ ছেলেকে তিনি যে এমন দাওয়াতি কাজ করা শুরু করলেন মদিনায় আপনারা তো দোষে ছেলেরা হে যুবকেরা তোমরা তো কোরআন শিখো না তোমরা হাদিস শিখো না তোমরা দাওয়াতি কাজ বোঝো না তোমরা এই পথে নেই কেন নেই আল্লাহ নবী তো যুবককেই পাঠিয়ে দিলেন তরুণকে পাঠিয়ে দিলেন তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে ইসলাম প্রচার করে ফেললেন এমন গ্রহণযোগ্যতা আল্লাহ নবী হিজরত করে যাওয়ার পরে আল্লাহ নবীকে স্বাগত জানানোর জন্য কোনো লোকের অভাব ছিল না মদিনার প্রতি ঘরে ঘরে তখন ইসলাম পৌঁছে গেছে মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে একটা তরুণ ছেলের কত বড় অবদান একটা মসজিদে করে ফেলেছেন আসাদ বিন জুরারার নেতৃত্বে মুসআব বিন উমায়েরকে নবী বদরের যুদ্ধের দুইটা ভাগ করলেন মহাজেদের এক ভাগ আনসারদের এক ভাগ এই তরুণ যুবকের হাতেই মহাজেদের পতাকা দিয়ে দিলেন উহুদের যুদ্ধের পুরা বাহিনীর পতাকা দিয়ে দিলেন এই মুসাব বিন হাতে যোগ্যতা অর্জন করো আমার আজকে এই বিষয় এখতিয়ার করার মূল কারণ হলো আমার একজন প্রিয় শিষ্য গত কয়েক বছর যার সাথে আমি কাজ করছি নীরবে নিভৃতে অন্য মাযহাবের ছেলে ছিল সেই ঝালকাঠি সেখান থেকে এসে মাদ্রাসাল হাদিসে ভর্তি হয়েছে নাজিরা বাজারে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে প্রত্যাখ্যান করেছে অনেক ভালো ছাত্র দাওরা হাদিস করেছে কামেল করেছে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত ভালো রেজাল্ট করে এমফিল করে পিএইচডি গবেষণা শুরু করেছে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ফেসবুকে এখন তাহার কত প্রশংসা আসছে জ্ঞানে গুণে ধৈর্যে নম্রতায় ভদ্রতায় আরবিতে বাংলায় লিখুনিতে বক্তৃতায় আদবে আখলাকে এই বাংলাদেশে সব মিলে তার মানে দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নাই হে আল্লাহ তুমিই ভালো জানো কাজেই সে এতই দোয়া পাচ্ছে মানুষের প্রায় দেড় হাজার পৃষ্ঠার বই ইসলামের সমাজ জামাত সংগঠন লিখে চলেছি আমার রাত দিনের সঙ্গেও সহযোগিতা করছে দেখছে মন্তব্য করছে এই করেন সেই করেন চলছে কাজ চলছে চলছেই বারবার বলছে স্যার এখন ছাপিয়ে ফেলি আমি বললাম যে আমার মনোভূত হয় নাই যে আপনার মনোভূত তো জীবনেও হবে না গুনা মাপের উপায় বইটি লিখেছে সেখানে আমার সম্পাদনা রয়েছে নামটা দিয়েছে এত অল্প বয়সে গুনা মাপের উপায় লেখার কি প্রয়োজন ছিল মন্তব্য করছে আমি বললাম ও বলছে স্যার ছাপিয়ে দেই কিছুটা সংস্কার হয়ে আসলে আমি বললাম যে আমার ছাপানে সাধ্য নাই দেড় হাজার পৃষ্ঠার বই আর এই বই সহজে কেউ কিনবে না এটা অন্য ধারার বই এই বই সহজে কেউ কিনবে না আমারও সাধ্য নেই স্যার আমি সাপে আমি ডক্টর মুজাফফরকে বলেছি ওর সাধ্য আছে ওর সামর্থ্য আছে ও সাপে দিতে চেয়েছে চুপচাপ চলে গেল আমার একদিন এসে আবার আমার সাথে বসে বলছে স্যার এখন ছাপিয়ে ফেলি আমি কাজ শেষ হয়নি তো স্যার আপনার কাজকে জীবনে শেষ হবে আমি দেখে যেতে পারবো আপনি না ছাপেন তো আমি ছাপবো আমি তোমার অর্থনীতি অবস্থা জানি না তুমি একজন ছাত্র উপার্জনক্ষম তোমার বাবা বিরুদ্ধ রিটায়ার্ড মা অসুস্থ বৃদ্ধা বড় বোনের বিয়ে হয় নাই ছোট ভাইটা হলো তোমার প্রতিবন্ধী আর তুমি এই বিশাল বই ছাপবে কয় স্যার আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব কিন্তু আপনার আমানত আমি হাতছাড়া করব না আজকেও মারা গেছে চলে গেছে মাত্র তেত্রিশ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বক্ষ থেকে অধিক রক্তক্ষরণে এখন আজকে দেখুন আমার জন্য যে ভিক্ষা করবে আমার আমানত হস্তক্ষেপ করবে না পুরো আমানত আল্লাহ আমার কাছে চাপিয়ে দিয়েছে তার পরিবার সহ তার বই পুস্তক তার জামা কি করব এটা আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছা কি মানুষের আশা কি আর আল্লাহ করেন কি কি করব যা পারি তাই দিয়ে চিন্তা করেছি সে ছাত্রদের যুবকদের মডেল হিসেবে একটা ট্রাস্ট করব যতটুকু পারি আল্লাহ যতটুকু দেন ওই দিন মসজিদেই আলহামদুলিল্লাহ মানুষ সোয়া লক্ষ টাকা দিয়ে দিয়েছে শেষ জানাজা পড়ে কপালে একটা চুমা দিয়ে আল্লাহ নবীর সুন্নতির অমল করে আমার দীর্ঘদিনের প্রিয় সঙ্গী এই যুবককে তাকে এই দেশের জন্য গড়ে তোলার চেষ্টা করেছেন নিজে তো পারেনি আস্তে আস্তে মুরগির ওই ডিমটা খোলসটা পড়ে যায় ভিতর থেকে বাচ্চাটা বেরিয়ে আসে আমি এরকম খোলসের মতো হয়ে গেছি যে কিছু কিছু বাচ্চা যদি ছিঁড়ে রেখে যেতে পারি এই দেশে পঞ্চাশ লক্ষ আহলাদিস ছাত্র আছে ছাত্রী আছে ইসলাম বোঝে না তৌহিদ বোঝে না সুন্নত বোঝে না জাহিলিয়াত বোঝে না ইমান বোঝে না কুফুরি বোঝে না আদর্শ বোঝে না সোশ্যালিজম বোঝে না কমিউনিজম বোঝে না দারুইনের সেই মতবাদ বোঝে না তারা শুধু পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় নো এটা তো তোমার কাজ নয় চেয়েছিলাম এদেরকে সকল নীতি আদর্শ দিয়ে আমি যতটুকু পারি দিয়ে গড়ে রেখে যাও পৃথিবীতে আমাকে ছেড়ে ওরা চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি যা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেন চোখ দিয়ে পানি ফেলতেন ছলছল করে তার চোখ দিয়ে পানি পড়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো ইন্তেকাল হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধারায় কান্না শুরু করলেন এবং বলা শুরু করলেন যে মান কানা যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন আমি তার ঘাড় কেটে ফেলব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন দৌড়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন উনিও যে আল্লাহর নবীর চোখের পানি ছলছল করে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কপালে চুমা দিয়ে আসলেন দায়িত্ব তো দায়িত্বই শুধু কানলে হবে না বিহব্বল হয়ে গেলে হবে না উনি দাঁড়িয়ে খুতবা দিলেন মান কানে ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান মাত যারা মনে রেখো কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো উপাসনা করে থাকো মুহাম্মদ মারা গেছে একমাত্র আল্লাহ হলেন চিরস্থায়ী চিরঞ্জীব যিনি মরেন না শান্ত হও মারা গেছেন মরবেনি মানুষ তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম আল্লাহ পাক বলে দিয়েছেন ওমা মোহাম্মদ ইল্লা রাসূল মুহাম্মদ একজন রাসূল মাত্র তার পূর্বে আরো কত রাসূল চলে গেছেন আফাইন মা তাও কোতেলা তিনি যদি মারা দিয়ে থাকেন কিংবা নিহত শহীদ হয়ে যেয়ে থাকেন তোমরা কি ইসলাম থেকে পিছনের দিকে ফিরে যাবে নাকি অনেকে বলে নবী নাকি এখনো মরে নাই কোরআন দ্বারা মারা গেছেন হাদিস দ্বারা মারা গেছেন সাহাবিরা তাকে মাটির নিচে দাফন করে দিয়েছেন তারপরে বলে পৃথিবীর মতো নাকি উনি জীবিতই আছেন হ্যাঁ কবরের জীবন যেটা সে তো আছেই সেটা তো সাধারণ সেটা তো আছেই আলহামদুলিল্লাহ নবীদের লাশ কবরে খানা সেটাও সত্য কথা সময় তো উপস্থিতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তোমাদের কি ভালো লাগছে আমার বাবা নবী মুহাম্মাদের তাকে মাটির নিচে রেখে মাটি চাপা দিতে তাহসুয়া হালাক আলাইহি তুরাব তার উপরে মাটি নিক্ষেপ করতে কি তোমাদের ভালো লাগছে দুদিন আগে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন যার সামনে তোমরা এত সম্মান করতে যার স্যাপ তুথু কাশি একটু চুল একটু ঘাম পর্যন্ত উম্মু সালামা রাদিয়াল্লাহু জড়ো করে রাখতেন শিশির মধ্যে আল্লাহ নবীর ওখানে আল্লাহ নবী জিয়ারতে যেতেন কতগুলো বাড়িতে আল্লাহ নবী খুব যেতেন উম্ম সালামার বাড়িতে কতগুলো মহিলার বাড়িতেও যেতেন উম্ম সালামার বাড়িতে যেতেন উম্ম আইমানের বাড়িতে যেতেন বড়ই ভক্তি করতেন চামড়া বিছিয়ে দিতেন উম্মে সালামা ঘুমানোর জন্য আল্লাহ নবী সেখানে ঘুমিয়ে যেতেন আর ঘুমানোর পর যে ঘামগুলা জড়ো হতো আল্লাহর নবীর আল্লাহ নবী ঘামতেন অনেক ঘামতেন ওই ঘামগুলো আস্তে আস্তে জড়িয়ে জড়িয়ে তিনি শিশির মধ্যে রেখে দিতেন আতরের ঘ্রাণ আসতো সেখান থেকে সময় তো উপস্থিতি ফাতেমা বলছেন খুব ভালো লাগছে তোমাদের আজাবার আব্বান্দা আমার বাবা সেই রবের ডাকে সারা দিয়েছেন যিনি তাকে আহ্বান জানিয়েছেন মৃত্যু দু তিন দিন পূর্বে আল্লাহ নবী ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে আল্লাহ তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন আখেরাতের জীবনে ফেরত যাবেন না দুনিয়াতে থেকে যাবেন সেই বান্দা আল্লাহর ডাকেই সাড়া দিয়েছেন আকুল কলস আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন সবাই বলা বলি শুরু করলেন এ তো আল্লাহর নবী একটা উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন আপনি কান্নাকাটি করছেন কেন যে তোমরা তো অনেক কিছু বোঝো না যার সাথে যার সম্পর্ক থাকে যত গভীরতা থাকে সে তার ভাব বুঝে সে তার ভাষা বুঝে সে তার ইশারা ইঙ্গিত বুঝতে পারে আমি যা বুঝতে পারি তোমরা কি তাই বুঝতে পারবে সেই বান্দা হলেন আল্লাহ নবী স্বয়ং আল্লাহ পাক আহ্বান জানিয়েছেন আল্লাহ নবী আল্লাহর সান্নিধ্য ছাড়া দুনিয়া কামনা করবেন না এটাই তো স্বাভাবিক ওনার চলে যাওয়ার সময় হয়েছে আমার কান্নাকাটি ছাড়া আর কি পথ আছে বেলাল আল্লাহ নবী অসুস্থ হওয়ার পরে সোমবারে তিনি মারা গেলেন আমার শাহাদত সোমবারেই মারা গেছে সোমবারে তিনি মারা গেছেন আল্লাহ নবী শনিবারে তিনি মাগরিবের সালাত আদায় করলেন সেটাই শেষ সালাত ছিল জামাতে তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি সূরা মুরসালাতি সার শেষ তেলাওয়াত মাগরিবের সালাতে সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে তার প্রিয় মুয়াজ্জিন বিলাল যাকে আল্লাহ নবী বলতেন আরেহনিয়া বিলাল হে বিলাল আজান দাও তোমার আজান শুনে আমার মনটা শান্তি পায় আমি সালাতের মধ্যে মনে শান্তি পাই মনটা যেন কেমন করছে অক্ত হয়ে গেছে হে বিলাল তুমি আজান দাও বিলাল আজান দিতেন আল্লাহ নবী শান্তি পেতেন সালাত আদায় হতো আল্লাহ নবীর মৃত্যুর পরে বেলাল রাজিয়াল্লাহু তাআলা আর কোনোদিন আজান দেননি নবী নাই নবী নাই নবী চলে গেছেন আমার আজানের গুরুত্ব আমার আজানের মর্যাদা এ কে বুঝবে আমার আজান কে শুনবে আজানের পরে যদি দেখি আমার নবী জামাতে আসেননি ইমামতি করছেন না আমি তো সহ্য করতে পারবো না আর আজান দেননি বিদায় বিরহ মনের কষ্টে যেখানে নবী নাই সেই মদিনায় আমি কিভাবে থাকি শুধু মন টাকুলি বিকিলি করে দেলের শান্তির জন্য মদিনা ছেড়ে চলে গেলেন তিনি সেই দামেশকের কোথায় ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন বিজয় হলো তখন ওই এলাকায় গেলেন সন্ধিতে স্বাক্ষর করার জন্য ওরা মাসের পর মাস বন্দী হয়ে আছে সেনাপতির হাতে আত্মসমর্পণ করবে না খালিফাকে স্বয়ং আসতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন কি কতটা বিমান কতটা ছিল ঘোড়ায় চড়েও নাই উটের পিঠে কোনো প্রোটোকল নেই কোনো সিস্টেম নেই যেন কোনো প্রোটোকল রাস্তা বন্ধ করে দেন আপনারা মানুষকে কষ্ট দেন মুসলিম নেতা নেত্রীরা শিখেন নাই কিছু ইসলাম থেকে একটা মাত্র চাকর সাথে চাকর বলতে তাও কি যাচ্ছেন মরুপথ পাড়ি দিয়ে সেই মদিনার থেকে দূর ফিলিস্তিনের দিকে যাচ্ছেন একবার ওমর রাজিয়াল্লাহু তাআলাহু উটের পিঠে নেমে যে বলছেন ওহে তুমি এখন উটের পিঠে চড়ো আমি একটু উটটা টেনে টেনে নিয়ে যাই ওমর ফারুক কবিতায় লিখেছেন যে ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে ওমর ধলিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী পুরা এই যুদ্ধের কাহিনী নিয়ে পুরা কবিতারা লিখেছেন নজরুল ইসলাম তিনি রাত্রি এশার আজান শুনি ওই দূর মসজিদে প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিদে এখানে তো বেলালের আজানে সম্মানিত যাচ্ছেন ওমর জাবিয়াতে বসলেন প্রথম সেখানে বেলাল রাজিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছেন ওমর রাজিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো বহু সাহাবীর সাথে সাক্ষাৎ ওমর রাজিয়াল্লাহু তাআলা ইমামতি করবেন আজান কে বেলাল আছে বেলাল আছে আজ আজান দেবে যে আমি আজান দিতে পারবো না আমার নবী নেই আজান দেওয়ার সাধ্য আমার নেই সকলের অনুমোদনে তিনি আজান দিলেন গোটা কান্নার রোল উঠে গেল সেনাবাহিনীর মধ্যে এত বড় বড় যোদ্ধা এত বড় বড় সেনাপতি যারা এত বড় বিজয়ী বাহিনী বেলালের আজানের মধ্যে কি আছে যে আজান শুনে সব কান্নায় ভেঙে পড়ছে ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়া হক্কা আইন হাবু বেলালের আজান কাঁদবে তো কি করবে এটাই সত্যিকার বিষয় ছিল তো ভাইও কাঁদতে শিখুন চোখের পানি ফেলতে শিখুন অন্তর বিগলিত করতে শিখুন এরপরে এটা হয়তো পনেরো কিংবা ষোলো হিজড়ির কথা উনিশ কিংবা বিশ হিজড়ির দিকে যতটুকু আমার মনে পড়ছে তাউন যে তাউনে মারা গেলে মানুষ শাহাদতের মর্যাদা পায় কয়েকটা শাহাদতের মর্যাদা আছে আল্লাহর পথে যুদ্ধ করে শাহাদত পেটের কিংবা কোন রোগে মারাত্মক রোগে যদি মানুষ মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় বিল্ডিং ধসে যদি মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় পানিতে ডুবে যদি মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় আর যে মহিলা বাচ্চা প্রসব করার সময় মারা যায় সে মহিলাও শাহাদতের মর্যাদা পায় আমার শাহাদতকে আল্লাহ তুমি শাহাদতের মর্যাদা দিও বেলাল আবার আসলেন মোদিনায় সবাই ধরছে ভাই একটু আজান দিতে হবে যে আমি আজান দিতে পারবো না কি কারণে যেন উদ্ভারান্তের মতো ঘুরে ঘুরতে ঘুরতে শাম থেকে আবার মদিনায় চলে এসেছি কারো অনুরোধ তিনি রক্ষা করলেন না হাসান তালান তাআলাহু যাকে ছোট কালে বিলাল আল্লাহ তাআলা কোলে নিয়ে মানুষ করেছে ফাতেমা আল্লাহ তালান হা অভাবী মানুষ অভাবী সংসার চাক্কা পিষতে পিষতে হাত কালো হয়ে গেছে বাড়িতে এসে বলছেন শুনেছেন যুদ্ধবন্দি এসেছে কিছু দাসদাসী এসেছে এসে বাবা নবী মোহাম্মদকে পাননি বলে গেলেন মা এসাকে আম্মা জান শুনেছি দাসগুলো তো বন্টনই করা হবে আমার বড় কষ্ট দুইটা ছোট বাচ্চা নিয়ে আমি চলতে পারি না বড়ই কাজ ঘরের কাজ করতে হয় আপনাদের জামাতা সেও বড় কষ্ট করে কুলি মজুরের কাজ করে কিছু ঘাস টাস কেটে বিক্রি করে সংসার চালায় একটা যদি আমাকে দেয় আমার বড়ই কষ্টের লাঘব হয় মাঝে মধ্যে বেলাল যেতেন বেলাল যেতে বাচ্চা দুটাকে সামাল দিতেন মা এসা কাজ করতেন ফাতেমা কাজ করতেন ঘরে এই যে তার হাতে কোলে পিঠেই যে মানুষ হাসান আল্লাহ নবী শুনে গেলেন বাড়িতে বেলাল এবং আয়েশার মাঝখানে বসলেন না আলী এবং আয়েশা চাচাতো ভাই জামাতা এবং কন্যার মাঝখানে বসলেন বসার পরে বললেন হে ফাতেমা তুমি কি এই প্রস্তাব নিয়ে গিয়েছিলে বাড়িতে তুমি কি একটা দাস চাচ্ছ হে আব্বা যান চাচ্ছি তো দেখেন আমার শরীরের কি অবস্থা দুইটা বাচ্চা নিয়ে তো আমি চলতে পারি না সঙ্গে আমার খুব কষ্ট হয় আল্লাহ নবী বললেন যে একটা জিনিস শিখিয়ে দিই আমি তোমাদেরকে যে কি যে তোমরা বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইটাই তোমার দাসের চেয়ে উত্তম সুযোগ সুবিধা নেন খালি আপনারা নবীর জীবনের চরিত্র দেখেছেন দাসগুলো বন্টন হবেই দিয়েই দিবেন মানুষকে টাকা পয়সা বন্টন হয় যুদ্ধের গণিমতের মাল আসে কত কিছু আসে কিন্তু তা থেকে শুধু নিজে বঞ্চিত হন আর নিজের পরিবারকে বঞ্চিত করেন আর শুধুমাত্র নিজের বাচ্চা কাচ্চাকে বঞ্চিত করেন আর আপনারা আইন পাশ করেন খালে আমার কত বেতন হবে অমুক কত সুবিধা হবে অমুকে গাড়ি আমদানি করতে পারবে কিনা এটাকে কি শিখেছেন ইসলাম থেকে কি শিখলেন আর কি বুঝলেন কি শিখাবেন ইসলামের সাথে চ্যালেঞ্জ করেন আছে কিছু সম্মানিত ভাই হাসান এসে বললেন যে দেখো ভাই তোমার কোলে পিঠে তো আমি মানুষ আমি অনুরোধ করছি তাও কাজ আন দিবে না বেলা আল্লাহ যে আল্লাহ তাআলা উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আশহাদু আন্না মুহাম্মদ পর্যন্ত গিয়েছেন দম বন্ধ হয়ে গেছে আর আগায় নেই তবে এখানে তিনি মৃত্যুবরণ করেননি ও কথা ঠিক নয় সুস্থ হয়ে আবার ফিরে গেছেন তখন মারা গেছেন সম্মানিত উপস্থিতি মাটি মাটির হাত থেকে বাঁচা এর ভিতরে ঠোকা ছাড়া পথ নেই মাটিতে মাটি হয়ে চলুন মাটিতে মাটি হয়ে চলুন মাটির মতো চলুন মাটি বড় সহিষ্ণু মাটি বড়ই ধৈর্যশীল মাটি বড় সবুর করতে জানে মাটির উপরে কোবান মাটি চুপ থাকে মাটির উপর রাস্তা বানান মাটি নীরব থাকে মাটির উপর কর্ষণ করেন মাটি নীরব থাকে মাটির উপর হাঁটে বেড়ান মাটির উপর গাড়ি চালান মাটি নীরব থাকে আপনি অহংকারী হবেন আপনার বুকে কিছুই ফুটবে না আপনি গর্বকারী হবেন বেশ ছাত্রদেরকে দেখি বেশ যুবকদেরকে দেখি তারা অনেক লেখাপড়া জানে এক একজনের এক এক গুণ থাকে অহংকারের ভাবটা ফুটে ওঠে গর্বের ভাবটা ফুটে ওঠে বিদ্যা জাহেরের মনোভাব তাদের মধ্যে যথেষ্ট ভাই তোমার থেকে কিছু ফুটবে না মাটির মতো যদি নম্র না হও ভদ্র না হও সহিষ্ণু না হও তোমাকে যে মাটি দিয়ে বানানো হয়েছে সেই মাটির মতো যতক্ষণ পর্যন্ত না হবে তোমার এই পাথর থেকে তো ফসল ফলবে না হবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে ইমাম আহমদ হাম্বল জীবনে তার কথা কে মেনেছে ভক্ত ছিল শাসকরা শুধু বারবার তাকে জেলেই দিয়েছে জেলখানাতেই জেলখানাতে বেরিয়ে এসেছেন মারা গেছে তিন সরকার আমলে জেল খেটেছেন শুধু হালকে কোরআনের মাসালা নেই বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে জীবনটা গেছে কত সমালোচক পৃথিবীতে হাম্বলি মজাবের মানুষ কয়টা কিন্তু মৃত্যুর পরে মতান্তরে পরে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছে তার মধ্যে কয়েক লক্ষ ইহুদি খ্রিস্টান ইমাম ইবনে তাইমিয়া তার বিরুদ্ধে চিরজীবন শুধু সমালোচনাই হয়েছে তার সুফিরা বেদাতিরা কঠিন মাযহাবীরা খালি শাসককে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আট থেকে বারো বার প্রায় আট থেকে বারো বছর তিনি জেল খেটেছেন জেলখানেই তার মৃত্যু হয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মৃত্যুর পরে দেখা গেল যে গোটা দামস্কের শহর শহর রাস্তাঘাট কিসের মাঝহাব কিসের ফেরকা কিসের দল লোকে লোকারণ্য হয়ে গোটা বাগদাদের বাহির পর্যন্ত একাকার হয়ে গেছে তার জানা যায় কে সাই বলেছেন দেখো যাদের যাকে প্রভাব প্রতিপত্তি থাকে তাদেরকে জীবদ্দশায় মানুষ সম্মান করে ভয় করে কিছু পাওয়ার জন্য আর যারা আল্লাহর জন্য নিবেদিত বান্দা তাদের সম্মান এসে মৃত্যুর পরে দেখো কি অবস্থা হাদিস এসেছে আল্লাহর যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইলকে বলে দেন হে জিব্রাইল তুমি আকাশে জানিয়ে দাও যে আমি তাকে ভালোবাসি আকাশবাসীরা মাটিতে নীরব জানিয়ে দেয় যে আমরা আকাশবাসীর এই বান্দাকে ভালোবাসি এই পৃথিবীর মানুষেরা তাকে ভালোবাসা শুরু করে দেয় মহব্বত করা শুরু করে দেয় নীরবে নিভৃতে তা কেউ বুঝে না আমি বলছি মিটা দো হস্তি কো गर कुछ मर्तबा चाहे कि दाना खाक से मिलकर गुल से गुलजार होता है তুমি আমিত্বকে ধ্বংস করে দাও আমি আমি আমি আমি এ কত এত আমি আমি তুমি মাটির বান্দা মাটির মানুষ মাটিতে যাবে কিছু ধন সম্পদ হয় কিছু টাকা পয়সা হয় কিছু প্রভাব হয় কিছু নেতৃত্ব আছে কিছু কর্তৃত্ব আছে কিছু ক্ষমতা আছে কিছু বিচারিক আছে কিছু প্রশাসনিক আছে এই তুমি কি অহংকার করো তুমি কোথা থেকে সেটা কোথায় যাবে তোমার খবর আছে তুমি মাটির মতো হও তুমি ধৈর্যশীল হও তুমি সবর হও তোমার থেকে যেন কিছু ফলে ফলবান বৃক্ষ ফলহারে নত হয় যে গাছ হালতে জানে না সে ছায়াও দিতে পারে না যে গাছে ফল ধরে সেই গাছের ডালি হেলে যায় নত কে जो हुक्म करता है वो इल्तजा भी करता है या आसमान कहे पे झुका भी करता है আকাশ এত উপরে কিন্তু তাকিয়ে দেখুন ওই দিকে যেন নেমে গেছে আকাশ উপরে না তাকিয়ে দেখবেন মনে হবে যে ওই যে নেমে গেছে ওই দিকে এটার একটা যেরকম ফিজিক্সের সূত্র আছে এরকম একটা সাইকোলজিক্যাল সূত্র আছে আর একটা মনস্তাত্ত্বিক সূত্র আছে আকাশ যদি আকাশের মতোই উপরে থাকতো হয়তো একটা অহংকারী ভাবের মতো হতো এত বড় উঁচু আকাশ সেটাও যেন ওই দিকে ঝুঁকে পড়েছে আপনাকে মনে রাখতে হবে একদম তো ভাই কবর কবরে যখন যাবেন জিজ্ঞাসিত হবেন কবর হলো প্রথম জায়গা সেখানে আপনাকে চার্জশিট দেওয়া হবে সেখান থেকে সেখানকার চার্জশিট যদি ভালো হয় আখেরাত আপনার ভালো চার্জশিট যদি মন্দ হয়ে যায় আখেরাত মানে কেয়ামত আপনার খারাপ হয়ে যাবে ওইটাই হলো আপনার চার্জশিটের জায়গা তা কবরে যদি আপনার সহজ হয়ে যায় হিসাব কিতাব পরবর্তী সহজ আর সহজ আর সহজ ওইখানে যদি কঠিন হয়ে যায় পরবর্তীতে শুধু কঠিন আর কঠিন আর কঠিন কাজে ওইটা যেন আপনার সহজ হয় অনেকে কবরের রাজা বিশ্বাস করেন না আরে ভাই আপনি কত বড় পণ্ডিত কত বড় বিদ্বান কি শিখেছেন কোথায় চ্যালেঞ্জ করেন নির্বোধ বেউকুপ আপনি আজকে আমি সে আলোচনায় যাচ্ছি না যদি হয়ে যায় আপনি কি করবেন এই অবিশ্বাস এই কুফুরি নিয়ে কবরে গেলেন হয়ে গেল তখন আপনার উপায় কি ক্যাটদানি করবেন না নির্বোধ আহাম্মকের মতো কাজ করবেন না এত চিন্তাবিদ হওয়ার প্রয়োজন নেই এত মুফাক্কের সাঁতার প্রয়োজন নেই এত ফিলোসফার হওয়ার কারণ নেই এত বড় থিঙ্কার থিঙ্কিং হওয়ার কারণ নেই আপনি বিনয়ী হন ভদ্র হন নম্র হন নিজের কাজ হবে অপরের কাজ হবে ক্যাদদানি এত বেশি করার প্রয়োজন নেই সময় তো ভাই ফেরেস্ত আসে ভালো বান্দা তার জন্য ফেরেশতারা আকাশ থেকে কাফন নিয়ে আসে আকাশ থেকে আতর নিয়ে আসে আকাশ থেকে সুগন্ধি নিয়ে আসে ধীর স্থির ভাবে বোতল কাত করলে যেরকম পানির ফোঁটা পড়ে যায় আত্মাটা ধীর স্থির বেড়ে যায় মার না আহলান ওখানেও চলে কবরেও হবে আকাশে যখন আত্মা নিয়ে যাওয়া হয় ফেরেস্তারা কাঁধে করে করে একজনের কাঁধে আরেকজন একজন থেকে আরেকজন এই পবিত্র আত্মা আকাশ পর্যন্ত নিয়ে যায় আকাশ খুলে দেওয়া হয় সেখান থেকে মারহাবা আহলান এত সুন্দর এত সুখান কার তারা বলে যে অমকের পুত্র অমক পৃথিবীতে ভালো আমল করেছিল তার আত্মা আকাশে নিয়ে আকাশা হচ্ছে সুগন্ধি আকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে আল্লাহ পর্যন্ত চলে যায় আল্লাহ পাক বলেন নামটা ইল্লিনের খাতায় সুচ্চ খাতায় তোমরা লিখে দাও তারপরে তার আত্মাটা আবার পৃথিবীতে কবরে পাঠিয়ে দাও দ্বিতীয় আত্মার কথা আপনারা জানেন খবিস আত্মা ফেরেশতা সেই বলে খাবিস জামিমা নিকৃষ্ট আত্মা পাপী আত্মা গুণাগার আত্মা বেদিন আত্মা কুফুরের আত্মা শেরিকের আত্মা অহংকারী আত্মা আমি জিজ্ঞাসাবাদ নিয়ে আর কথাবার্তা বললাম না চলে যায় উপরের দিকে দুর্গন্ধ ছড়তে থাকে আকাশে তারা কবুল করতে চায় না উপরে যায় এ কিউন খবিস এ দুর্গন্ধ আসছে কেন বলা যে ওই যে অমকের ফুলা অমক খবিস মুশরিক বেদিন বেদাতি অহংকারী পাপি যে কোনোদিন এব্রত হাসিল করেনি তার আত্মা উপরে যায় যাওয়ার পরে উপর থেকে আত্মা প্রত্যাখ্যাত হয়ে যায় যে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত যেটা কোরআনে কারিমে এসেছে এ তো জান্নাতে যাবে না সূচের ছিদ্রের মধ্যে যেরকম উট ঢুকতে পারে না এই এই অপবিত্র আত্মা এই ব্যামলি আত্মা ঠিক ওই রকম জান্নাতে ঢুকতে পারবে না নিষেধ করে দেওয়া হয় এল্লিন একেবারে সিট চিনে চলে যায় আবার কবরে এসে আত্মা সংযুক্ত হয়ে যায় তারপরে তারা সোয়াল জব শুরু করতে থাকেন সম্মানিত উপস্থিতি এই মাটিতে আমাদের যেতে হবে পৃথিবীতে আমরা মাটির মতো চলব যুবকদের বলবো তরুণদের বলবো ছাত্রদের বলবো দশ বিশ জন মিলে মিলে তোমরা একজন করে ছোটখাটো সাহায্য কাজে লাগবে পৃথিবীর দুনিয়ার কাজে লাগবে ইউনিভার্সিটিতে পড়ো কলেজে পড়ো মাদ্রাসায় পড়ো যেখানেই পড়ো জাতির জন্য তোমাদের কাজ রয়েছে একজন মোসাবেন মায়ের হতে চেষ্টা করো যতটা পারো গোটা মদিনায় যে একাই দাওয়াতে কাজ করে ফেলেছে কবরে যেন তোমাদের ভালো হয় শান্তি হয় কেউ কমিউনিস্ট কেউ কিছুই বোঝে না পথে পথে হাজার হাজার ছাত্র মিছিল করে জোহরের আজান হয় আসরের আজান হয় একটা ছেলে সালাত পড়তে দেখিনি এই তো আমাদের যুবক এই তো আমাদের ছাত্র কত কাজ করে গাড়ি ফিরায় নীতি আদর্শ বাস্তবায়ন করবে ভালো কথা চাকরির জন্য আন্দোলন করে কই শাহবাগে কত আন্দোলন কই সালাত কোথায় তুমি মুসলমানের ছাত্র সন্তান কয় আজানের সময় আমরা স্লোগান বন্ধ রেখেছিলাম অনির্বোধ ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো আজানের সময় তোমার স্লোগান বন্ধ রাখা এটা একজন হিন্দি বলতে পারে একজন মুশরিক বলতে পারে একজন কাফের বলতে পারে যে আমরা মুসলমানদের সম্মানার্থে এই সমস্ত স্লোগান দিই না তুমি মুসলমানের সন্তান হয়ে কি কয়ে কি বলে তুমি তৃপ্তি লাভ করতে পারো যে আজানের সময় আমরা স্লোগান দিয়ে নিয়ে চুপ করেছিলাম তুমি মুসলমান না আজানের সাথে তুমি সালাতে যাবে তোমাকে চুপ করে থেকে বলেছে তুমি কি শিখেছো তোমার ঘর থেকে তোমার বাবা মা কি শেখালো স্কুল কলেজ মাদ্রাসা থেকে তোমাকে কি শেখানো হলো ইউনিভার্সিটিতে তোমাকে কি শেখানো হলো তুমি কি শিখে বড় হলে তুমি কিসের উপর মৃত্যুবরণ করবে আর কবরে গিয়ে তোমার জবাবটা কি হবে কেউ তো খসকল কথা বলে না দৃষ্টি তো আকর্ষণ করে না এটা আমাদেরই সন্তান এটা আমাদের ঘর থেকে বেড়ে গেছে মানুষের পেট থেকে সরীসৃপের জন্ম হলো মানুষের পেট থেকে এই জাতীয় ছেলেপেলের জন্ম হলো যারা আজান হয়ে যায় মাঠে মাঠে স্লোগান দেয় বা ছেলে মেয়ে বসে বসে প্রেম করে আজকে আমার একান্ত শিষ্যর মৃত্যুর দিনে গত সোমবার যুবকদের কাছে একটি অনুরোধ তরুণদের কাছে অনুরোধ ছাত্রদের কাছে অনুরোধ যুবকদের কাছে অনুরোধ ছাত্রীদের কাছে অনুরোধ যুবতীদের কাছে অনুরোধ শিশুদের কাছে অনুরোধ তোমরা গড়ে ওঠো গড়ে ওঠো লেখাপড়া করো অহংকারহীনভাবে জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করো আল্লাহ তোমাদের দুনিয়া মঙ্গল করুন আখেরাত মঙ্গল করুন আমি একটু ইশারা দিয়ে যাচ্ছি মসজিদ এখনো ষাট লক্ষ টাকা মসজিদের জন্য তোলার বাকি আছে বাকি আছে আলহামদুল্লাহ হয়ে গেছে এটাও হয়ে যাবে একটু বড় দান এর আগে বলেছিলাম এই ছোটখাটো একটা ফ্ল্যাটের দাম অনেকেরই আছে দু তিনজনে মিলে এটা শোধ করে দেবেন খুব তাড়াতাড়ি খুব চাপের মধ্যে আছে সেখানে যেহেতু সময় বয়ে যাচ্ছে শেষ পর্যন্ত শেষ টাইম এসে যাচ্ছে আবার আবার রিনিউ করা যাবে না হয়তোবা খুব চাপের মধ্যে যারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব যারা নিয়েছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সাহেব এই গত সপ্তাহে অসুস্থ ছিলেন এখানে সে তোমাকে খবর জানায়নি খবর তো কেউ জানেনি আমি তো ওই শাহাদত কেন হাসপাতালে হাসপাতালে ব্যস্ত আছি তার লাশ টাস নিয়ে রাত দিন কান্নাকাটি করছি কেউ তো আমাকে বলেনি কখন কি হবে আমরা আশা করছি আল্লাহ তুমি তার হায়াতটা বাড়িয়ে দাও ওনার জীবদ্দশায় জীবন আরো বাড়িয়ে দাও সেই জীবন ভালো যে জীবনে আমল বেশি হয় আবার সেই জীবন খারাপ যে জীবনে আমল নাই শুধু হায়াত বেড়ে যায় পাপ বেড়ে যায় আমলও বাড়িয়ে দাও তার জীবদ্দশা জন্য আমাকে আমরা শুরু করতে হবে এখানে সামনের কাতারে ভাইরা বসে আছেন অনেক বড় রিস্ক নিয়েছেন আপনাদের পক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা তারা নিজেরা বায়না করেছে এত বড় রিস্ক নিয়েছেন সাহস করেছেন তারা বারবার জানাতে চেষ্টা করেন ভাই বিপদে আছে টাকাগুলো নিয়ে কি হবে আপনারা দিয়েছেন বহুত দিয়েছেন একটু মোটা দান দিতে হবে এখন যাদের সমর্থ আছে টেনশনটা দূর করতে হবে আল্লাহ যেন এটা করার তৌফিক দেয় আর শাহাদতের বাবা বুড়ো মানুষ ছোট ভাইটা প্রতিবন্ধী তারপর বড় বোনটার বিয়ে হয়নি ও চলে গেছে অনেক পাণ্ডুলিপি তার রয়েছে এক ইন্টারনেটে তার বহুত লেখালেখি এখানে আমি তারে বলছিলাম দেখো ইন্টারনেটে কাজ করা তুমি আমি পছন্দ করি হয়তো তোমার মধ্যে ইয়ে ঢুকে যাবে জীবনের শেষ মুহূর্তে প্রদর্শনী আখের হাত কিন্তু তোমার ধ্বংস হবে ও চুপ করে থাকতো অর্থাৎ বোঝাতো স্যার আমি ওই পথে হাঁটি না আলহামদুলিল্লাহ একটা ট্রাস্ট এ দেশের কোটি ছাত্রর জন্য আমরা করতে চাচ্ছি তাকে কেন্দ্র করে আজকে আমি মসজিদে কোনো আহ্বান জানাচ্ছি না এদেশের ছাত্র যেন ওইভাবে স্বল্প চিকিৎসা আমরা একটু ভুল করেছি ভালো বড় ক্লিনিকে নিতে পারতাম হয়তোবা ঢাকা মেডিকেল কলেজে নিয়েছি তারাও চেষ্টা কম করেনি ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল রক্ত বন্ধ হয়ে গেল সারাটা দিন গেল রাত ভালো গেল দশটার দিকে ওই দাঁড়িয়ে আছে দরজায় জাকারে বলে সার অবস্থা খারাপ রক্ত পড়ছে তাড়াতাড়ি আসেন মোটরসাইকেল ছাড়লাম ডক্টর মুস্তাফিজ ঢাকা আলিয়া মাদ্রাসায় উনি গার্ড দিচ্ছেন বললাম তাড়াতাড়ি আসেন শাহাদাতের অবস্থা খারাপ দৌড়ে উপস্থিত হয়েছে সে উপস্থিত হওয়ার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর বলে একটি হাসি দিয়ে পৃথিবী থেকে এই তেত্রিশ বছরের যুবক বিদায় হয়ে গেছে মান কানা আখির কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাহ তোমাকে হয়তো আল্লাহ জান্নাত নসিব করবে কিন্তু আমাদের এই পৃথিবী অন্ধকার আমার মাজা হাত ভেঙে দিয়ে গেছো আমার পরিকল্পনা অন্ধকার হয়ে গেছে এই সমাজ নিয়ে যুবকদের নিয়ে ছাত্রদের নিয়ে তোমার বোঝা এখন আমার কাঁধে আমার বোঝা তুমি কাঁধে নিয়েছিলে আরো হয়তো নিতে পারতে তো আল্লাহ যা ইচ্ছা তাই কার্যকর হয়েছে আপনারা যা পাবেন ট্রাস্টের জন্য আপনারা সহযোগিতা করবেন এদেশের হয়তো হাজার হাজার ছাত্রের উপকার হবে ওভাবে আরো অনেক ছাত্র হয়তো আমরা গড়ে তুলতে পারবো اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر